वंदे वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्नितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका गोपीजन गोपीजनसमायुतं बिन्दावनं मनोहर कृपा कृपासिन्धुवच पतितानं पावने वैष्णवभ्यो नमो नम मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे तुलसीदेव वै पिया वै केशवस्य कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुगीयय सङ्कीर्तने कृष्णकथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त भक्ति प्रमोदाख জগদ্বরুণ্য धैय सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरुञ्चनु तं शरण्यं भीतात्यहं पुनतपाल्भवद्दिपूतं वन्दे वंदे ते चरणारविन्दम् महापुरुषते चरणारविन्दं त्यक्ता दुस्तज्य सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मीष्ट अर्जवचसा जदगादरण्यं मायामिगदैत्यप्सितं वधावद वन्दे महापुरुषते चरणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू सुखदर्शि सागर सार मूर्ति साराधिका मई कदा कृपा करो श्री कृष्ण चैतन्य प्रभु नितानंद सियादत गदाधर शिव सदी गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नितानंद श्री गदाधर शिव सदी गौरभक्तबिंद हरे कृष्ण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 সিদ্ধান্ত শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যখনই জীবের ইচ্ছা ভগবানের ইচ্ছার সঙ্গে মিলে যায় তখনই জীব বাস্তব অর্থে সুখী হয় বাস্তব সুখস্বরূপ বস্তু হলো একমাত্র ভগবান এই জগতে যেগুলো সুখ বলে মনে হয় সেগুলো বাস্তব সুখ নয় সুখের মূল আধার হল ভগবান সুখস্বরূপ একমাত্র ভগবান অন্য কিছু নয় কালকে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম যেখানে দ্রৌপদীর চরম বৈষ্ণবতা প্রকাশ পেয়েছিল যার পাঁচজন ছেলেকে কেউ মেরে ফেলে তাকে কেউ ক্ষমা করতে পারে এটা আপনা আমাদের স্বপ্নের অতীত আমরা এই জগতে এটা ভাবতেই পারি কিন্তু আমরা দ্রৌপদীর জীবনে দেখেছি দ্রৌপদী মুচ্চতাম মুচ্চতাম এসো একে ছেড়ে দাও শিগগিরি ব্রাহ্মণ নিতরম গুরুম মুচ্ছতাম মুচ্ছতাম মেষ ব্রাহ্মণম নিতরম গুরুম ছেড়ে দাও কি করেছো একে এনাকে ধরে এনেছো ছেড়ে দাও শিগগির একে তো ব্রাহ্মণ আর গুরু ব্রাহ্মণ তো গুরু হয় তারপরে ব্যাখ্যা করছেন তিনি গুরুপুত্র তিনি গুরুপুত্র যে গুরুর থেকে তুমি অস্ত্রশস্ত্র সমস্ত বিদ্যা তুমি লাভ করেছ পুত্র রূপে সেই গুরুই তো বিরাজমান পুত্র রূপে সেই গুরুই বিরাজমান রয়েছে ভেবে আত্মা বৈজায়তে পুত্র আত্মা বৈজায়তে পুত্র এটা দ্রৌপদী ছাড়া অন্য কাউর বলবার সাহস হয়নি কত বড় হৃদয় কারণ ভগবানের হৃদয়ের সঙ্গে তিনি হৃদয়টাকে মিলিয়ে ফেলেছেন তা যদি না ফেলতেন ভগবান জাগতিক ধর্মকে নির্দেশ করার জন্য বললেন হ্যাঁ অর্জুন মারা উচিত আততাইয়ে পরক্ষণে আবার যখন শাস্ত্রের সূক্ষ্ম বিচার তুললেন সেখানে বলছেন ব্রহ্মবন্ধু নহন্তব্য আততায়ী হন অর্জুনও ভগবানের প্রথমে বললেন প্রথমে হবেই তার পাঁচজন ছেলেকে মেরে ফেলেছে ক্ষত্রিয় ধর্ম কিন্তু পরবর্তী সময়ে কি হলো কিছুক্ষণ পরেই তো মাথাটা ঠান্ডা করে চিন্তা করলেন কৃষ্ণ কি বলতে চাইছে কৃষ্ণের উদ্দেশ্যটা কি তখন ধীরে ধীরে কৃষ্ণের হৃদয়ের ভাবটা বুঝতে পারলেন যে ব্রহ্মবন্ধু নহন্তব্য আততাই বদারহণ ময়ৈব উভয়াম নাতম পরিপাই অনুশাসনম এমনকি দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তি সে পর্যন্ত যখন উড়ু ভেঙে পড়ে রয়েছে তখন এই কথাগুলো বলতে বাধ্য হয়েছিল জানামি ধর্মম ন চমে প্রবৃত্তি জানামি অধর্মম ন চমে নিবৃত্তি তয়া ঋষি কেশ হৃদয় যথা নিযুক্ত অস্মি তথা করমি দুর্যোধনের মতো দুষ্ট ব্যক্তি সে পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছে ভগবান কালকেও উল্লেখ করেছিলাম কৌরব পাণ্ডবকে একটা সুযোগ দিয়েছিলেন যে আজকে আমি স্বয়ং যাব কালকে সকালবেলা তোমরা দুজনে আমার তোমরা এসো যে যেটা চাইবে তাকে সেটা দেব দুর্যোধনের উরু ভাঙার পর সমস্ত শেষ হয়ে যাওয়ার পর তার মুখ দিয়ে এই কথা বেরোচ্ছে এটা যদি আগে বেরোতো ভালো হতো যখন কৃষ্ণের শয়নের দ্বারেতে উপস্থিত হয়ে কৃষ্ণ যেখানে শয়ন করছেন তার পায়ের দিকে অর্জুন মাথার দিকে দুর্যোধন দাঁড়িয়ে রয়েছে দুর্যোধন দাঁড়িয়ে রয়েছে ভগবান প্রথম দৃষ্টি যার দিকে দেবেন তার চাইবার সুযোগটা আগে হবে কাজে অর্জুনের চাইবার সুযোগ আগে হলো কেন অর্জুন তো পায়ের দিকে দাঁড়িয়েছেন চোখচেই আগে অর্জুনকে দেখেছিলেন তখন ও ও অসন্তুষ্ট হয়ে গেছিল আমি তো প্রথম এসছি আর তুমি এলে কি হবে তোমাকে তো দেখেন তুমি তো মাথার দিকে দাঁড়িয়ে রয়েছ কিন্তু অর্জুন যেটা চাইল তারপরে দুর্যোধনের উল্লাস হলো বলে একটা বোকা অর্জুনকে বললো তুমি কি চাও বললো তোমাকেই চা আর কিছু চাই না বলে যাক ভালোই গেছে আপদ হয়েছে এবার বাকি যে রইল আঠেরো অক্ষয়নি সেনা এটা আমি পাব ভালোই হলো অর্জুন তো বোকা যারা ভগবানের হৃদয়ের সঙ্গে হৃদয়কে মেলাতে পেরেছেন তারাই কৃতকৃতার্থ হয়েছেন তারাই সুখী হয়েছেন এই সম্বন্ধে একটা ছোট্ট কথা শোনানো যায় একটি দেশের একটি রানী তিনি সুন্দর জলাশয় তার জন্য আছেন আমাদের যেমন তাজমহল তৈরি হয়েছে শাহজাহান করেছেন তাজ রানী তাজ গোপনেতে যমুনায় স্নান করবেন কেউ যেন না দেখে সেই জন্য যমুনাটাকে যমুনা তার গোলাম যে যমুনা কৃষ্ণের পাটরানী তাকে কেটে টেনে নিয়ে গেলেন কোথায় অন্দরমহলে কোথায় ভেতর দিকে সেখানে স্নান করবেন না কেউ দেখতে পাবেন এইসব জড় অভিনিবেশ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়বস্তু ব্যক্তি এসবের প্রতি লোকে অভিনিবেশ সম্পন্ন হয়ে নিজের জীবনের অমূল্য সম্পত্তিকে হারাচ্ছে কেউ কেউ আবার সাধুর বেশেতে অনেক বাহাদুরি দেখালেন বহু বাহাদুরি দেখালেন কত কিছু দেখিয়ে দিলেন এ সম্বন্ধে সন্ধেবেলা আলোচনা করব অনেক লোক শুনতে পাবেন বহু বাহাদুরি দেখায় কিন্তু গুরুচরণের এক বিন্দু বাস্তব কৃপা লাভ করতে পারে না এ সম্বন্ধে সন্ধেবেলা আলোচনা করব ওই দেশের ওই রানীমা সেই জলাশয়েতে সুন্দর স্নান করেন রোজই করেন আর স্নান করার সময় রানীমা নিজের যে অমূল্য গয়নাঘাটি মূল্যবান সমস্ত যা কিছু গয়নাঘাটি সেগুলো খুলে রাখেন পাড়িতে খুলে রেখে স্নান করে সখীরা তার সঙ্গে থাকেন আবার সেই গয়নাগাটি কাপড় পরে আবার সেই একদা একটি চিল পক্ষী চিল যাকে বলা হয় সে হঠাৎ কিছু না বুঝে একটা বিশাল মূল্যবান সবচেয়ে দামি হাটটায় যেটাতে সবচেয়ে মূল্যবান হীরা আদি বৈদুর্যমণি এসব লাগানো নিয়ে চলে গেল হই হই পড়ে গেল ওটার দাম যে কত সেটা এস্টিমেট করা খুব মুশকিল সবাই চিৎকার আরম্ভ করল চলে গেছে রানিমার হাড় সমস্ত রাজ্যে তো হইচই পড়ে গেল রাজা বললেন তোমাদের রানিমার হাটটাকে যে এনে দিতে পারবে তাকে আমি বড় পুরস্কার দেব যখন বড় পুরস্কার দেবেন রাজা তো নিশ্চয়ই পুরস্কারটা সামান্য পুরস্কার হবে না সবাই ব্যস্ত হয়ে পড়লেন যে এত ফোকটে তাড়াতাড়ি করে আমরা ধনী হয়ে যাব অনেকেই দেখবেন রোজগার আদি করে সামান্য করার পর বেশি করে লটারি কেনে যে যদি লটারি লেগে যায় তাহলে একবারে বর্ধনী হয়ে যাব কিন্তু মূর্খরা জানে না লটারি তুমি কিনলে কী হবে তোমার পয়সা যাচ্ছে তোমার কপালে না থাকলে লটারি আসবে না কিন্তু বোকা লোকগুলো জুয়া খেলে ওটা ওটা এক ধরনের জুয়া গভর্নমেন্টের অ্যাপ্রুভড জুয়া অনুমোদিত জুয়া এটাও জুয়া এটাও ভালো নয় খুবই খারাপ যত রকম ব্যাসন আছে আমরা আলোচনা করবো আজকে তার মধ্যে জুয়া হচ্ছে মারাত্মক কিন্তু কপালে যার আছে তার হয় আমি ছোটবেলায় যখন স্কুলে পড়ি তখন খবর পেয়েছিলাম টালিগঞ্জের একজন নাপিত সে এক কোটি টাকা পুরস্কার পেয়েছে সে চুল কেটে খায় টালিগঞ্জে অবাক কাণ্ড অবাকের কিছুই নেই তার কপালে ছিল পেয়েছে এরকমভাবে যার কপালে থাকে সে পায় আবার দেখুন কুকুরগুলো কত ভাগ্যবান ডগ শোতে যায় যে কুকুরটা ফার্স্ট হবে সে কত লক্ষ টাকা প্রাইজ পায় কই আপনাকে তো প্রাইজ দেওয়া হয় না তাহলে কুকুরটার মূল্য বেশি হয়ে গেল মানুষের থেকে এরকম অবস্থা দাঁড়িয়েছে আমাদের এক একজন কুকুর এক একটা কুকুর তার কর্মফলে যে ধরনের এনজয়মেন্ট করে যে পরিবেশে থাকে একটা মানুষ পারবে না আমার পরিচিত এক বিশাল ঔষধ কোম্পানির একজন মালিক ছিলেন তার নাম খোকাবাবু ইউনিয়ন ড্রাগসের মালিক তার সঙ্গে পরিচিত ছিল আলিপুরে তার বাড়ি ছিল প্রায় দেখা হতো তার বাড়িতে সাত সাত রকম কুকুর ছিল সাত রকম বিভিন্ন দেশের ওই সাত রকম কুকুর যে কুকুরটা যে দেশের যে টেম্পারেচারে থাকে সেই টেম্পারেচার তার এসি লাগানো ছিল সেই সেই টেম্পারেচারে তাকে মেনটেন করে সেই ঘরে তাকে রাখা হতো এই কুকুরের জন্য মাস্টার ছিল খাওয়া দাওয়ার চাট ছিল যেটা মানুষের জীবনে হয় না কত চোখের সামনে অনেক কিছু দেখা খড়গপুর আইআইটি থেকে ফিরছি খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি দেখেন সেখানে একটা অত্যন্ত গরিব মা ভিকিরি তা বাচ্চাটা খেতে পায়নি দুধের বাচ্চা কিন্তু দুধ তো নাই সে নিজেই খেতে পায় না দুধ হবে থেকে তার স্তনে দুধ নাই সে চা কিনেছে তখনকার দিনে অত্যন্ত সস্তা ছিল আর পাউরুটি কিনেছে কিনে চায়ের মধ্যে পাউরুটিটাকে এরকমভাবে গলিয়ে আস্তে আস্তে লেই করে মুখের মধ্যে দিচ্ছে আমি চিন্তা করলাম যে শিশু বাচ্চা এটা দুধ ছাড়া কিছুই খেতে পারে না কিন্তু সে খাওয়াবেই বাকি এই ঘটনাগুলো চোখের সামনে দেখেছি আবার এই কুকুরগুলোর যত্ন দেখেছি মনে মনে চিন্তা করেছি যে এর জন্য দায়ী কে কুকুরটা যে কুকুর জন্ম নিয়ে এত যত্ন পাচ্ছে আর মানুষটা যে মানুষ জন্ম হয়ে এত কষ্ট পাচ্ছে এর পিছনে কি কারণ থাকতে পারে যারা চিন্তাশীল তারা প্রত্যেক বিষয়তে গভীরভাবে চিন্তা করেন করে অনুসন্ধান করেন কি ব্যাপার এর জন্য তার কর্মফলই দায়ী কর্মফল ছাড়া অন্য কিছু দায়ী নয় তার ওই কর্মফল ছিল তাই কুকুরটা ওরকম যত্ন পাচ্ছেন আর শিশুটাই কষ্ট পাচ্ছেন অনেকে বলেন শিশুটার কি দোষ শিশুটাকে ইনোসেন্ট আরে বোকা লোক শিশুটা তো দেখতে তোমার কাছে তুমিও তো শিশু ছিলে শিশুটা কাকে বলছো ওর ভেতর তো একটা জীবাত্মা আছে যাকে তুমি শিশু বলছো সেটা তো একটা জীবাত্মা তার তো পূর্বকর্ম ঘোল আছে তাই জন্য সে কষ্ট পাচ্ছে চোখের সামনে দেখা মন্দিরের সামনে একটা মা গোপনে বাচ্চাটাকে তাড়াতাড়ি সে নর্দমার সামনে ফেলে দিয়ে তাড়াতাড়ি দৌড়ে যাচ্ছে মঠের সামনে সঙ্গে সঙ্গে একজন দেখে ফেলেছে চিৎকার আরম্ভ করেছে আর যদি না দেখে পড়ে রইল ওরা জানে সাধুরা দেখবে বাচ্চাটাকে মানুষ করবে এ ধরনের কত ঘটনা তাহলে ওই বাচ্চাটার কপালে ওরকম আছে আবার আপনার কপালটা ভালো ছিল তাই আপনি মায়ের যত্ন পেয়েছেন বাবার যত্ন পেয়েছেন এগুলো সমস্ত কর্মফলেতে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রহু তোয়া সঙ্গে ভগবানের প্রসঙ্গেতে মতি থাকলেই ভালো কথা রানীমায়ের হার হারিয়ে গেছে সমস্ত জগতে ওই রাজ্যেতে সারা পড়ে গেছে চেঁচামেচি হইচই সবাই বলছেন যদি হাটটা আমি দিতে পারি তা রাজা আমাকে পুরস্কার দেবেন বলেছেন সমস্ত লোক ছুটছে সমস্ত লোক চারিদিকে ধেয়ে যাচ্ছে কোনো জায়গায় হার কোথায় পাবে সে চিল আর কি যেখানে সেখানে যায় উনি কোথায় নিয়ে গেছেন খুঁজতে খুঁজতে একটু জঙ্গলের দিকে প্রায় সেখানে একটা সরোবর তাকে তাতে একজন নাপিত নাপিতের বুদ্ধি বেশি সেখানে গিয়ে সে দেখতে পেয়েছে এই জলের তলায় হাটটা পড়ে রয়েছে চেঁচামেচি সবাই এসছে কিন্তু জলের তলায় ডুবে হাত দিচ্ছে বলছে পাচ্ছে না সব নাড়ানাড়ি করছে সব ঝাঁপিয়ে পড়েছে আমি ধরি ধরলে আমার হাতে বললে আমি পাবো কিন্তু কেউ আর হাতে পাচ্ছে না নাগাল পাচ্ছে না কি দেখতে পাচ্ছি জলে আর জল স্থির হয়ে গেলে চেয়ে আছে পরে দেখছি আবার নানানি হয়ে জল নেই ঘোলা হয়ে যাচ্ছে পরে একজন সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন সেখান দিয়ে গিয়ে থে ব্যাপারটা কি হচ্ছে এখানে বলে রানিমার হার হারিয়ে গেছে একটা চিল সে বোধহয় ফেলে দিয়েছি জলে জলে দেখা যাচ্ছে কিন্তু ধরাচ্ছে না সেই সাধুটা চিন্তা করে দেখলেন এই মূর্খগুলো কীরকম এর বুদ্ধিগুলো কী তারা বলেন ছাগল হার এইখানে নেই হার ওইখানে আছে দেখ ওপরে দেখ গাছে ঝুলছে হার ওখানটা ঝুলছে ওর ছবিটা তলায় পড়েছে কাঁপছে আর বলছে হার ওখানে আছে সাধুটা শিক্ষা দিলেন দেখো ঠিক এরকম ভাবে জগতে যে সুখটা তোমরা খুঁজছো সেই সুখটা ওরকম যেটা খুঁজছে এই যে জল ঘোলা হয়ে যাচ্ছে ঠান্ডা হলে আবার ওই সুখ আছে সংসার সংসারই তো সুখ আছে মশাই কোথায় সুখ আছে বাস্তবিক সংসারে সুখ নাই সুখটা রয়েছে ওপরে ভগবানের হাতের মুঠোয় যাকে দেবে তিনি পাবেন বা যাকে দেবেন না তাকে দেখুন পঞ্চপাণ্ডব এত কষ্টের মধ্যেও তারা ভগবানকে ধরে রয়েছেন তাই জন্য তাদের সুখের অভাব হয়নি ওই জন্য আমাদের ভাগবতী মহাপুরাণের যে মহিমা তাতে আলোচনা প্রসঙ্গে অন্য অন্য জায়গায় বলে থাকি নচ ইন্দ্রস্য সুখম নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী নহা সুখম অস্তি বিরক্তস্ব মনের একান্ত জীবনা আপনারা মনে করবেন ইন্দ্রের রোজা বড় সুখ আছে সে স্বর্গের রাজা তো সুখী তো বটেই আসলে তিনিও সুখী নন আপনারা মনে করবেন এই জগতে চক্রবর্তী রাজা হয়েছেন কেউ সে বোঝায় সুখী শাস্ত্র বলছে সেও সুখী নয় বলছেন সেও সুখী নয় ইন্দ্র মহারাজকে কি করে সুখী বলা যাবে ইন্দ্র মহারাজের রাজ্য আক্রমণ করে কখনো কখনো সে পালিয়ে যান রাজ্য থেকে এমনকি স্ত্রীকেও নিয়ে যেতে পারেন না স্ত্রী স্ত্রী পরে রইল সে চলে গেল কাঁচা খুলে যায় যখন হিরণ্যাক্ষ হিরণ্যক্ষ হিরণ্যাক্ষ হিরণ্যকশু তারা করে তখন কাঁচা খুলে যায় স্বর্গ ছেড়ে পালায় নিজের প্রাণ নিয়ে কতবার স্বর্গরাজ্য থেকে পালিয়ে গেছেন ভিকিরির মতো রাস্তায় রাস্তায় ঘুরেছেন তাহলে ইন্দ্র মহারাজ সুখী কি করে আপনি বললেন সুখী কখনোই নয় চক্রবর্তী রাজা হলে সুখী হয় হরিশ্চন্দ্র সুখী হয়েছিল কত কষ্ট বাচ্চা হয়ই নয় সন্তান জন্মায় না বরুণ দেবের যজ্ঞ করে বরুণ দেবকে প্রার্থনা করলেন যদি আমার একটা সন্তান হয় তাহলে আপনাকে যজ্ঞ করে দেবো এই পুত্রটাকে বলি দেবো আপনার সামনে বরুণ মহারাজ বরুণদেব ভগবান সন্তান দিলেন তার নাম রোহিত আমরা আসবো এসব প্রসঙ্গে পরে আর যজ্ঞভোগ্য করছে না বরুণ বলছে কি হলো তুমি বলেছিলে বা সন্তান হলে যোগ্য করবে বলছে এখন এখন কচি বাচ্চা দুধ ফুধ খাচ্ছে একটু পরে পরে যায় এবার তো দুধ ছেড়ে দিয়েছে দুধের দাঁত এখনো পড়েনি কিন্তু কদিন পরে যোগ্য করব। এই করে করে বলে এবার তো দুধের দাঁত পড়ে গেছে দুধের দাঁত পড়লে কি হবে নতুন দাঁত না উঠলে এখনো হবে না এইভাবে রাজাকালী ঘোরাচ্ছে বরুণ রেগে গিয়ে বললে তবে রে তাকে এমন রোগ দিয়ে দিল উদারাময় পেটটা এরাম হয়ে গেল কলসির মতো চলতে পারে না আর জলে ভর্তি এ অভিশাপ বিভৎস অভিশাপ বরুণ রাজা বরুণদেব রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিল এ কল্পনা করা যায় না কেউ সুখী নয় অ্যানালিটিক্যালি বিচার করে দেখবেন সুখ নামক বিষয়টা এমন একটা গুপ্ত বিষয় যেটা জড়জগতের লোক অনুভবই কোনোদিন করতে পারবে না জানেই না সুখ কাকে বলে সুখ দেখেই নি সুখ কাকে বলে তার ডেফিনেশন জানে না সে কোনোদিন সুখ বলে বিষয় সে জানেই না যেগুলোকে সুখ বলে আলিঙ্গন করেছিল সেগুলো মারাত্মক বিষয় মারাত্মক বিষয় এগুলো কোনোটাই সুখ ছিল না বাস্তবিক শাস্ত্র বিচার করে বলছে যেগুলোকে তোরা সুখ বলে মনে করেছিস এগুলো কোনোটাই সুখ ছিল না সুখ যদি হতো তাহলে কালকে হেসেছিলিস আজকে কাঁদছিস কেন ওই বস্তুটা রয়েছে ওই ছেলেটাই তো রয়েছে জন্মাবার আগে বললি আমি সুখ হব সুখী হব ছেলেটা জন্মালে আর ছেলে জন্মালে বড় হলে এখন বলছিস কেন ওই ছেলেটা চাই না ওই ছেলেটাই তো রয়েছে যেটা জন্মেছিল অর্থাৎ জীব জানে না কিসে সুখ সুখ লাভ করবে সেই সব জানে না তারা সুখের অনুসন্ধান তারা পেতে পারে না এই জন্য বেদ বেদান্ত উপনিষদ স্বাস্থ্যের বিভিন্ন প্রমাণ যদি কেউ নিজে নিজে পড়তে যায় সেখানেও ডিগবাজি খাবে তা পারবে না ওখান থেকে এক্সট্র্যাক্ট আসল যে বস্তুগুলো বার করে মহাভারত কেউ পড়তে গেলে সে ডিগবাজি খাবে পারবে না মহাভারতে যেসব বর্ণনা আছে উল্টো দিকে চলে যাবে কিন্তু মহাভারতের উদ্দেশ্য খারাপ নয় মহাভারত আলটিমেটলি ভগবানকেই দেখিয়ে দিয়েছেন কিন্তু এটা বুঝবার মতো বিচার শক্তি কাউর নাই ওই জন্য আমরা নিজে নিজে শাস্ত্র না পড়ে যতক্ষণ পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে অনুভবের কথা শোভন করে উপলব্ধি না করব ততক্ষণ পর্যন্ত আমরা নিজে নিজে পড়ে দেখতে পারেন নিয়ে আসুন বেদান্ত লাভ হবে না কিছু যেমন ভাই সাপের মন্ত্র বলেছিলাম ও বই বই নিয়ে এসে পড়ে কিছু হলো না কিন্তু যিনি সাপের মন্ত্রকে সিদ্ধ করেছেন তিনি জপ করতে করতে ওই মন্ত্রকে সিদ্ধ করেছেন আমারই জানা শোনা একটা সাধু এখনও সে মেজা সে বয়স কত হবে আমার থেকে একটু বড় হবে তার নাম ফুলেশ্বর আসামের আসামের বরপেটা ডিস্ট্রিক্টে তার পূর্বাশ্রম ছিল তার বাবা অত্যন্ত ভালো লোক ছিল কিন্তু ভগবানের ভজন করেন আর ভগবান ভজন না করলে আমরা কাউকে ভালো বলি না আমাদের ভালোর ডেফিনেশনটা সুন্দর ভালো এসবের ডেফিনেশনটা স্বাস্থ্যর বিচারে অন্যরকম আর আপনাদের বিচারটা অন্যরকম তার বাবা এত ভালো লোক ছিল কারোর ক্ষতি সহ্য করতে পারত না তার বাবা পরিমন্ত্র সিদ্ধ পরিমন্ত্র সিদ্ধ করেছিল পরিমন্ত্র সিদ্ধ করেছিল যখন পরিদন পরিগণকে ডাকতেন গন্ধর্ব ওপর থেকে এটা পাখা আছে পরিগণ চলে আসতেন যখন যা দরকার বলতেন সেগুলো করাতেন এই গরিব লোকটার চুরি হয়ে গেছে দেখো শিগগিরি কোথায় ধন দৌলার আছে তা নিয়ে এসো দিয়ে দাও ওকে খারাপ কাউর করতেন ক্ষতি করতেন ফুলেশ্বর বলছেন যে ছোটোবেলা আমরা দেখতাম বাবা এইসব করতেন কিন্তু কোনোদিন এগুলো আমরা শিখবো এরম কোনো মনোভাব ছিল না আর খাতাপত্র পরে পেয়েছিলাম কিন্তু লাভ হয়নি কেন বাবা তো বেঁচে থাকাকালীন অবস্থা শিখিয়ে দেননি আমাদের শেখার ইচ্ছে ছিল না সাক্ষাৎ একেবারে কোনো ব্যক্তিকে কেউ অ্যাবডাকশান করে নিয়ে গেছে মানে তুলে নিয়ে পালিয়েছে কোথাও গুম করে দিয়েছে করিকে ডেকে বললো ও কোথায় আছে ওখানে তুলে নিয়ে চলে ও তুলে নিয়ে চলে এলো আমি যখন ছোটবেলায় তখন একটা খবর কাজে একটা নিউজ বেরিয়েছিল একটা নির্জন সমুদ্রের তীরে দক্ষিণ ভারতে সেখানে পুরো মাছের মতো দেহটা আর এখান থেকে এই পর্যন্ত মেয়ের মতো সুন্দর নারী অপূর্ব সুন্দর বা দূর থেকে দেখে ফেলেছে সঙ্গে সঙ্গে জলে চলে গেল ওর নাম হলো মৎস্যকন্যা তা আপনাদের মনে হয় এসব গালগপ্প গালগপ্প নয় বাস্তব সত্য কথা গন্ধর্ব লোক আছে কিন্নর লোক আছে ভূর ভুয়া স্ব মহ জন তপ সত্য সব লোকগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে সেইখানকার যোগ্য ব্যক্তি সেই সেই জায়গাকার যোগ্য ব্যক্তিরা সেখানে ইনহ্যাবিটেন্ট সেখানে বসবাস করেন কিন্তু বদ্ধ জীব এসব অনুভব করতে পারে না তাদের এসব বিশ্বাসই হয় না কি করে হয় যেমন ঠিক রানিমার হাটটা উপরে ছিল নিচে খুঁজছে সেরকম সুখটা রয়েছে পরম সুখস্বরূপ হলেন ভগবান সুখটা ভগবানের কাছে আছে চাবিকাঠি তার কাছে যাকে লাভ করলে পরে আর কোনো অভাব থাকে না দুঃখ দুর্দশা থাকে না পঞ্চপাণ্ডব এই পরম সুখময় ভগবানকেই একমাত্র ধরে রেখেছেন আর কিছুকে তা ধরতে চাননি কালকে আলোচনা প্রসঙ্গে আমি বলেছিলাম পরীক্ষিত মহারাজের জন্ম কথা আমি জন্মবৃত্তান্তটা বিস্তৃতভাবে বলি নাই খালি উদয়তে উদরেতে মাতৃ উদয়তে ছিলেন উত্তরার গর্ভে সেই সময়তে অশ্বত্থমা অস্ত্র মেরেছিল বাচ্চাটাকে যেন পাণ্ডব বংশের শেষ ওই বংশধর যেন মরে যায় কিন্তু যার ভগবান সহায় তাকে কি আর মারতে পারে কেউ শেষে ওই গর্ভ রক্ষা পেয়েছিল এবং পরীক্ষিত মহারাজ গর্ভস্থ অবস্থায় গর্ভতে থেকে ভগবানকে লক্ষ্য করেছিলেন এরকমভাবে রক্ষা করছেন তাকে অস্ত্র চালিয়ে জন্ম হওয়ার পর যখন তিনি জন্ম নিলেন তখন মনি ঋষিগণ সমস্ত তার জন্মের যে সময় বিচার করে বললেন তিনি একজন মহাভাগবত হবেন বৈষ্ণব আর বিরাট ক্ষমতা হবে কার্তবীর্য অর্জুন এবং এই যে অর্জুন এখনকার অর্জুন এই দুই অর্জুনের মতো মহাবলশালী হবে রন্তিদেবের মতো করুণাময় হবে জীবের প্রতি পৃথু মহারাজের মতো প্রজাবৎসল হবে সমস্ত গুণাবলী বলতে আরম্ভ করলো ওই ছোট্ট শিশুটা জন্মপঞ্জী রচনা করে দিশিয়া বললেন রাজা কৃতকৃতার্থ হবে কিন্তু একটা কথা এর দেহ যাবে তক্ষক দংশনে কিন্তু গেলে কি হবে কৃতকৃতার্থ হবে কারণ ভগবত কথামৃত শোভন করতে করতে শ্রীমদ্ জী মহাপ্রাণ কথামৃত শোভন করতে করতে এ অমৃতত্ব প্রাপ্ত হবে শ্রী সুখ গোস্বামী পাদ তাকে হরিকথা শোনাবেন সুখ সম্বন্ধে বলা হয়েছে নন্দনন্দন কৃষ্ণস্তু স্বয়ং এই সুখ ব্যাস শোনু এখন কৃষ্ণ ভগবান দ্বারিকাতে চলে গেলেন আর তার সেখানেও তো দায়িত্ব আছে যদি এখানে শুধু পড়ে থাকেন হয় না দ্বারিকাতে তাকে খুঁজে সমস্ত দ্বারিকাবাসীগণ বৃষি অন্ধক সেই সব বংশে সবাই পাগল হয়ে কৃষ্ণ কোথায় গেলেন এখনো আসছেন না তিনি তার সম্বন্ধে বলা আছে আমি অল্পের উপর বলবো দ্বারিকার কাছাকাছি দ্বারিকা থেকে বেশ কিছু দূরে সঙ্গে সঙ্গে ভগবান নিজের পাঁচজন্য সঙ্গটাকে বাঁচিয়ে দিলেন শঙ্খ বাজাবার সঙ্গে সঙ্গে দ্বারিকাবাসী জানে পেরে এবার এসে গেছেন আমাদের প্রভু হই হই করে ভগবান যখন শঙ্খধ্বনি করেন সেই বর্ণনাটা এখানে রয়েছে অত বর্ণনা করলে এখন আমার ভাগবত এগোবে না বলছেন শঙ্খটাকে মুখে ঠেকিয়ে যখন তিনি ফু দেন তখন তার যে অধরটা এত লাল টকটক করছে তার ছবিটা ওই শঙ্খের উপর পড়ে শঙ্কটা সাদা ওপেলের মতো এবারে ধপধপ করছে আর তার ওষ্ঠের যে লাল বর্ণ সেটা তার উপর পড়ে আর যখন আস্তে আস্তে সে শঙ্কটাকে বাজান সেই শঙ্করধ্বনি এত মিষ্টি আওয়াজ যে যেখানে থেকে বাচ্চা কাচ্চা বুড়ি সমস্ত বুড়ো বুড়ি সব দৌড়াতে আর ভগবান এসে গেছে তারা তাকে যত্ন করলে গ্রহণ করেন ইত্যাদি সব কথা আছে ভগবান সবাইকে কৃপা করেন পিতামাতা তাদেরকে চরণে মাথা রেখে দণ্ডবোধ করেন পিতা একজন কিন্তু মাতা অনেকগুলো মাতা আটজন না নজন সবাইকে দণ্ডবোধ করেন জ্যেষ্ঠ ব্যক্তিদের আবার যারা সমবয়সী তাদের আলিঙ্গন করেন যারা ছোট তাদের আশীর্বাদ করেন প্রত্যেককে এরকম করেন পরীক্ষিত মহারাজ সম্বন্ধে বলতে গিয়ে বলা রয়েছে যে পরীক্ষিত মহারাজ যার গুণের অন্ত নাই এত গুণ তাকে পরীক্ষিত বলা হয় কারণ গর্ভ থেকে যখন তিনি বেরিয়েছিলেন আবির্ভাব হয়েছিলেন যাকে দেখতেন এই কি সেই পুরুষ নাকি যাকে আমি যাকে আমি গর্ভেতে দেখেছিলাম ইনি কি সেই এইভাবে পরীক্ষা করতেন ইনি কি সেই পর্যবেক্ষণ করতেন এই জন্য তার নাম পরীক্ষিত হয়েছে আবার আরে করতে হয়েছে রসিক শেখর বৈষ্ণবগণ রসিকগণ বলেছেন না এই অর্থ তো আছে আরেকটা অর্থ আছে যিনি সংসার জীবনে পরীক্ষিত হয়ে গেছেন অলরেডি টেস্টেড যার উপরে একটা স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে পরীক্ষিত অলরেডি টেস্টেড সেই একমাত্র এই ভগবতের অমৃতকে পান করবেন এবং রাখতে পারবেন আমরা দেখব এগুলো আলোচনা হয় না সাধারণ সভাতে পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করার পর যখন সুখদেব গোস্বামী চলে গেলেন তখন বলে গেলেন রাজন কোনো চিন্তা আর কি আছে এবার তো তুমি ভাগবত শুনে ফেলেছো যে ব্যক্তি ভাগবত অমৃত পান করে ফেলে তার জীবনে মৃত্যু বলে কোনো কথা থাকে না এ সম্বন্ধে আমি দুটো একটা কথা বলবো এখন পরীক্ষিত মহারাজ বলছেন গুরুদেব কোনো চিন্তা নেই আমি কৃষ্ণ গান করব কৃষ্ণ কথা শুনতে শুনতে এবার যত পারে তক্ষক এসে আমাকে দংশন আমার কোনো চিন্তা নেই আর এই পরীক্ষিত মহারাজ গুরুদেব চলে যাওয়ার পর কিছু সময় পেয়েছিলেন অল্প সময় সেই সময়তে তার মা উত্তরাকে ভাগবতের অমৃত পান করিয়েছিলেন বোঝা গেল আমি কি বললাম এটা কিন্তু সাধারণ ব্যক্তিরা জানে না কেউ পরীক্ষিত মা ওই শর্ট টাইমের মধ্যে ভাগবত অমৃত পান করে পুরো ভাগবত নয় ভাগবতের ক্রিম ভাগবতে কি পেয়েছেন সেটা বিভিন্ন উপাখ্যানের মাধ্যমে উপাখ্যানও নয় ঠিক প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে শিখিয়েছিলেন তার মা উত্তর আগে বলেছিলেন যেটাকে আমরা বৃহৎ ভাগবতামৃত রূপে সনাতন গোসাই আমাদের কাছে রেখেছিল মাকে ভাগবত অমৃত পান করিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে যখন শ্রী সুখদেব গোস্বামী ভাগবত কথা প্রথম শ্রবণ করাতে বসেন সেই সময়তে একটা কথা বলেছিলেন সাবধান করে দিয়েছিলেন যে রাজন সাবধান থাকো তুমি মরে যাবে এই কথাটা কিন্তু ভুলো না তোমার কিন্তু তক্ষক দংশন করবে এই অভিশাপ এসছে তুমি মরে যাবে এই কথাটা কিন্তু মুহূর্তের জন্য ভুলো না এক ফ্র্যাকশন অফ সেকেন্ড ভুলবে না তুমি এটা মনে রেখে ভরি কথা শোনো তম তু মরিষ্যে রাজন ইতি অচিন্তন এই কথাটা তুমি চিন্তা করো অভিক্ন মানে হচ্ছে সর্বক্ষণ চিন্তা করো তুমি তম তো মরিষে তুমি মরে যাবে তুমি মরে যাবে তুমি মরে যাবে আমি মরে যাব আমি মরে যাব আমি মরে যাব এই কথাটা স্মরণ রাখো যদি সংসারের প্রত্যেকটা লোক এই কথাটা অনুভব করে তাহলে কি আর নোংরামো করবে যত ডাকাতি চুরি মেয়ে ছেলেরকে সব জুয়া সব বন্ধ হয়ে যাবে কি না যে মুহূর্তে অনুভব করবে আমি মরে যাব আর আমার সময় নেই এটা অনুভব করার সঙ্গে সঙ্গে তার জীবন পরিবর্তন হবে কিন্তু এটা হয় না মায়াদেবী জাদু করে রেখেছেন কিন্তু শ্রীমদ ভাগবতী মহাপ্রাণ শুরুতে এই কথা বললেন কিন্তু পরীক্ষিত মহারাজকে যখন সমগ্র ভাগবত কথা শ্রবণ করানো শেষ হয়ে গেল যখন গুরুদেব অর্থাৎ সুখদেব গোস্বামী উঠে চলে যাচ্ছেন আশীর্বাদ করে তখন বলে গেলেন রাজন তম তু মরিষে পশুবুদ্ধি ইমাম জহি তুই মরে যাবে এটা পশুবুদ্ধি এটা যেন তোমার মাথায় না থাকে তম তু মরিষে পশুবুদ্ধি মেমাম জহি তুমি মরে যাবে রাজন এই পশুবুদ্ধিটাকে প্রথমে কেটে ফেলে দাও কেন প্রথমে একরকম বললেন দ্বিতীয় একরকম প্রথমে বলার কারণ ছিল তখন ভগবত অমৃত পান করেন নাই ভগবত অমৃত পান করার পূর্বে আমি মরে যাবো এটা চিন্তা করা ভালো কে ভগবত অমৃত পান হয়ে গেলে মৃত্যু বলে কিছু থাকে না অজর অমর হয়ে যায় মানুষ তো তাই জন্য ঠিকই বলেছেন কোনো কথা উল্টো নয় এই পরীক্ষিত মহারাজের কথা বলতে গিয়ে অনেক কথা এখানে বর্ণনা করা আছে অনেক কথা আমি সেসব কথা আলোচনা করব অল্পের ওপর বিদুজি মহারাজের কথা আপনারা শুনেছেন কালকেও বলেছিলাম তিনি হলেন সাক্ষাৎ যম যমরাজজি মহারাজ মাণ্ডব্য মুনির অভিশাপেতে তিনি একশো বছর কাকি কালব্যাপী তিনি শূদ্র জন্ম লাভ করেছেন দাসী গর্ভেতে এই বিদুরজি মহারাজ মহাভাগবত বিদুরজি মহারাজ এত বড় মহাজন যার এক একটা উপদেশের গুরুত্ব আছে বিশাল সেই বিদুরজি মহারাজ কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো রকম পক্ষ অবলম্বন করেন নাই বিদুরজি মহারাজকে অপমান করেছিলেন দুর্যোধন সেসব প্রসঙ্গ আমরা আসবো তৃতীয় স্কন্ধে অকারণে বিদুরজি মহারাজকে যা অপমান করলেন বিদুরজি মহারাজ সৎ উপদেশ দেন বিদুরজি মহারাজ কোনোদিন এমন কোনো উপদেশ দেন না যেটা আপনাকে বিপথে নিয়ে যাবে তিনি মহাজন সমাজেও দেখা যায় যারা কোনোদিন জীবনে পয়সা দেখেন নাই গরিব খেতে পেত না বিভিন্ন কারণে তারা অর্থনৈতিক ক্ষমতা লাভ করেছেন তারা যখন উপরে চলে যান মানুষকে আর মানুষ মনে করে না সাধুকে অপমান করে সবার মধ্যে আমি তখন ভাবি এগুলো কত মূর্খ এগুলো কোটি জন্মেও যেতে পারবে না কোটি কোটি জন্ম এ নরকে পচবে দেখতে মনে হচ্ছে বড় আসনে বসেছেন মালা পড়ছে পা ধোয়াচ্ছে কিন্তু কোটি কোটি জন্ম এরকম এইভাবে জীবনযাপন যাবে বিভিন্ন পশু পাখি কুকুর ছাগল এইসব জন্ম হবে উপদেশের একটা সৎ উপদেশ শুনবে না বরঞ্চ যে অসৎ পথে যাচ্ছে তাকে অনুমোদন করবে কর কর তা নাহলে আমার মঠ চলবে না আমি বলি এই অপদার্থগুলো মরে গেলে ভালো হয় কেন বেঁচে রয়েছে কলঙ্ক এগুলো বেঁচে থেকে খালি পুলিশ বিভিন্ন রকম থানা এদের সঙ্গে তাদের পরিচয় সাধুর সঙ্গে কোনো দরকার নেই এগুলো নিয়েই তাদের জীবন চলছে কোনো কাজ নেই বিদুরজি মহারাজ এত সুন্দর উপদেশ করছেন কে কেন কিন্তু এই উপদেশ অন্ধ ধৃতরাষ্ট্র গ্রহণ করেন নাই আর ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র নামটাও এই কারণেই হয়েছিল মহাজনগণ যখন নাম দেন আগে থেকে নামের ওই সার্থকতা এর মধ্যে আছে ধৃতরাষ্ট্র এরকম নাম তো বাপের জন্ম আমরা শুনিনি আবার কেমন নাম ধৃতরাষ্ট্র নাম দিয়ে কোনো লোকের নাম আছে ধৃতরাষ্ট্র থাকতেও পারে বলা যায় না ধার্মিক দেশ কোনো জায়গায় স্বাস্থ্যকাররা বিচার করে বলছেন এই ধৃতরাষ্ট্র নাম হয়েছে এই কারণে অন্যায় ন ধৃতম রাষ্ট্রম ইতি ধৃতরাষ্ট্র অন্যায়ভাবে রাজধানী রাজ্যকে ধরে রেখেছে নির্জাম এই জন্য তার নাম সিদ্ধরাষ্ট্র আসলে রাজ্যটা তো তার নয় পাণ্ডু মারা গেছে পাণ্ডু মারা যাওয়ার পর নাবালক বাচ্চাগুলো রয়েছে বড় হলে তাকে রাজ রাজ্যগুলো দিয়ে দেওয়া দরকার সে তো দিল না অন্যায়ভাবে রাজ্যটাকে ধরে রেখেছে আমার বলে তাই জন্য তার নাম ধৃতরাষ্ট্র বিদুরজি মহারাজকে অপমান করছে কে দুর্যোধন এই কথা আমরা সপ্তম তৃতীয় স্কন্ধে আলোচনায় করব এরকমভাবে যারা দেখবেন অত্যন্ত স্পর্ধা লাভ করে অধপতিত ব্যক্তি ওই উচ্চ পদস্থ রয়েছে অধপতিত একবার তারা একরমভাবে সাধুগুরু বৈষ্ণব অপমান করে ওর মন্দিরটাকে আমি নিয়ে নেবো চালাকি করে রাজনীতি করে ওর মন্দির ওই ক্ষমতা ওখানকার টাকা লুটে নেবো এইরকমগুলো করে তারা অথচ বাইরে কিন্তু আপনাদের চোখে অনেক উঁচু পদে রয়েছে এগুলোর জন্য তারা শাস্তি পাবেন এই বিদুরজি মহারাজ দেখলেন যে আমি কোনো পক্ষে থেকে লাভ নেই এ কোনো কথাই আমার শুনবে না বিদুরজি মহারাজ তীর্থ পর্যটনে চলে গেলেন যতক্ষণ এই যুদ্ধ হয়েছিল বিদুরজি মহারাজ আসেননি এ কি করবেন এ মারামারি কাটাকাটি খুনি নিজেদের মধ্যেই তো করছে এসব আত্মীয় তো একে অপরকে যে মারলে কার আত্মীয় সব সালা সম্বন্ধী গীতা গীতাতে দেখবেন আছে একে অপরকে মারছে কাটছে কি করবো এইসব দেখে বিদুজি মহারাজ চলে গেলেন কোথায় তিনি তার এই সময়টা বিষ্ণু তীর্থ যেখানে যেখানে বিষ্ণু তীর্থ আছে গয়া তীর্থ রামেশ্বর হ্যাঁ বদ্ধিকাশ্রম বিভিন্ন স্থান যেখানে যেখানে ভগবানের তীর্থস্থান আছে মন্দারাচল হ্যাঁ সমস্ত জায়গায় আমরা কল্পনাই করতে পারি না ওই সব তীর্থস্থানকে তিনি ঘুরতে থাকলেন বিভিন্ন স্থানে ভগবানের চরণ চিহ্নকে সেবা করবার জন্য কেউ তাকে চিনতে পারছে না বিদুরীজি মহারাজ আগাগোড়াই বিদুরজি মহারাজ রাজকার্যে ব্যস্ত থাকতেন কেন উপদেষ্টা তিনি ছিলেন মন্ত্রী কিন্তু থাকলে কি হবে রাজধানীর কোনো পয়সা নিয়ে তিনি খেতেন না আপনাদের এগুলো বিশ্বাস হবে না বিদুরজি মহারাজের বাড়িতে আমি গেছি ভাঙা চোড়া সেখানে হস্তিনাপুর থেকে নেবে মিরাট মিরাট যেখানে চিনির কল আছে ভারতবর্ষে সবচেয়ে শ্রেষ্ঠ বড় সেখানে নেবে যেতে হয় পাহাড়ের টিলার ওপর বাড়ি ভাঙা চোড়া সেখানে এখন কি আর কিছু ডিলেপিটেটেড কন্ডিশন